بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ألف لام ميم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه হুদাল ইহা সেই কিতাব ইহাতে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা অদৃশ্যে ইমান আনে সালাদ কায়েম করে ও তাহাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তা হইতে ব্যয় করে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ইমান আনে ও আকিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রইয়াছে এবং তাহারাই সফল কাম إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون যারা কুফরি করিয়াছে তুমি তাহাদেরকে সতর্ক করো বা না করো তাহাদের পক্ষে উভয়ই সমান তাহারা ইমান আনিবে না ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহ তাহাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন তাহাদের চক্ষুর উপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে মহাশাস্তি ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আর মানুষের মধ্যে এমন লোকও রইয়াছে যাহারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ইমান আনিয়াছি কিন্তু তাহারা মুমিন নয় يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون আল্লাহ এবং মুমিনগণকে তাহারা প্রতারিত করিতে চাহে অথচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না ইহা তাহারা বুঝিতে পারে না في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون তাহাদের অন্তরে ব্যাধি রইয়াছে অতঃপর আল্লাহ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রইয়াছে কষ্টদায়ক শাস্তি কারণ তাহারা মিথ্যাবাদী وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون তাহাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না তাহারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون সাবধান ইহারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু ইহারা বুঝিতে পারে না وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون যখন তাহাদেরকে বলা হয় যে সকল লোক ইমান আনিয়াছে তোমরাও তাহাদের মতো ইমান আনয়ন করো তাহারা বলে নির্বোধগণ যেরূপ ইমান আনিয়াছে আমরাও কি সেইরূপ ইমান আনিব সাবধান ইহারাই নির্বোধ কিন্তু ইহারা জানে না وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون যখন তাহারা মুমিনগণের সংস্পর্শে আসে তখন বলে আমরা ইমান আনিয়াছি আর যখন তারা নিভৃতে তাহাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই রহিয়াছি আমরা শুধু তাহাদের সঙ্গে ঠাট্টা তামাশা করিয়া থাকি الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون আল্লাহ তাহাদের সঙ্গে তামাশা করেন এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইবার অবকাশ দেন أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين ইহারাই হৃদয়তের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছে সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই তারা সৎপথেও পরিচালিত নহে مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون তাহাদের উপমা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 প্রায় কাড়িয়া নেয় যখন এই বিদ্যুৎ আলোক তাহাদের সম্মুখে উদ্ভাসিত হয় তাহারা তখনই তাহাতে পথ চলিতে থাকে এবং যখন তাহারা অন্ধকারে আচ্ছন্ন হয় তখন তাহারা থমকিয়া দাঁড়ায় নিশ্চয় আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم ۖ فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং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 أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون আমি যাহা অবতীর্ণ করিয়াছি তোমরা তাহাতে ইমান আনো ইহা তোমাদের নিকট যাহা আছে উহার প্রত্যায়নকারী আর তোমরা উহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না তোমরা শুধু আমাকেই ভয় করো ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদেরকে বিস্তৃত হও অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো তবে কি তোমরা বোঝো না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 গ্রহণ করা হইবে না কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না এবং তাহারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হইবে না وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم স্মরণ করো যখন আমি ফেরাউনি সম্প্রদায় হইতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়াছিলাম যাহারা তোমাদের পুত্রগণকে জবেও করিয়া ও তোমাদের নারীগণকে জীবিত রাখিয়া তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা দিত এবং উহাতে তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহাপরীক্ষা ছিল وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধাবিভক্ত করিয়াছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করিয়াছিলাম ও ফেরাউনি সম্প্রদায়কে নিমজ্জিত করিয়াছিলাম আর তোমরা উহা প্রত্যক্ষ করিতেছিলে وَإِذْ واعدنا مُوسَىٰ أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ যখন মুসার জন্য চল্লিশ রাত্রি নির্ধারিত করিয়াছিলাম তাহার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 মধ্যে যাহারা এরূপ করে তাহাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনহীনতা এবং কিয়ামতের দিন তাহারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হইবে তাহারা যাহা করে আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون তাহারাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে সুতরাং তাহাদের শাস্তি লাঘব করা হইবে না এবং তাহারা কোনো সাহায্য প্রাপ্ত হইবে না ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون এবং নিশ্চয়ই আমি মুসাকে কিতাব দিয়াছি এবং তাহার পরে পর্যায়ক্রমে রাসুলগণকে প্রেরণ করিয়াছি মারিয়াম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণ দিয়াছি এবং পবিত্র আত্মা দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি তবে কি যখনই কোনো রাসুল তোমাদের নিকট এমন কিছু আনিয়াছে যা তোমাদের মনোপুত নয় তখনই তোমরা অহংকার করিয়াছ আর কতককে অস্বীকার করিয়াছ এবং কতককে হত্যা করিয়াছ وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون তাহারা বলিয়াছিল আমাদের হৃদয় আচ্ছাদিত বরং কুফরির জন্য আল্লাহ তাহাদেরকে লানত করিয়াছেন সুতরাং তাহাদের অল্প সংখ্যকে ইমান আনে ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به ۖ তাহাদের নিকট যাহা আছে আল্লাহর নিকট হইতে যখন তাহার প্রত্যয়নকারী কিতাব আসিল যদিও পূর্বে সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে তাহারা ইহার সাহায্যে বিজয় প্রার্থনা করিত তবুও তাহারা যাহা জ্ঞাত ছিল উহা যখন তাহাদের নিকট আসিল তখন তাহারা উহা প্রত্যাখ্যান করিল সুতরাং কাফিরদের প্রতি আল্লাহর লানত بئس ما اشتروا به انفسهم ان يكفروا بما انزل الله بغيا ان ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب উহা কত নিকৃষ্ট যার বিনিময়ে তাহারা তাহাদের আত্মাকে বিক্রয় করিয়াছে উহা এই যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন জিদের বশবর্তী হইয়া তাহারা তাহাকে প্রত্যাখ্যান করিত শুধু এই কারণে যে আল্লাহ তাহার বান্দাদের মধ্যে হইতে যাহাকে ইচ্ছা অনুগ্রহ করেন সুতরাং তাহারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হইল কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে واذا قيل لهم امنوا بما انزل الله قالوا قالوا نؤمن بما انزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون انبياء الله من قبل ان كنتم مؤمنين এবং যখন তাহাদেরকে বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহাতে ইমান আনয়ন করো তাহারা বলে আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে আমরা তাহাতে বিশ্বাস করি অথচ তাহা ব্যতীত সবকিছুই তাহারা প্রত্যাখ্যান করে যদিও উহা সত্য এবং যাহা তাহাদের নিকট আছে তাহার প্রত্যায়নকারী বল যদি তোমরা মুমিন হইতে তবে কেন তোমরা অতীতে আল্লাহর নবীগণকে হত্যা করিয়াছিলে ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وانتم ظالمون এবং নিশ্চয় মুসা তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ সহ আসিয়াছে তাহার পরে তোমরা গোবৎসকে উপাস্যরূপ গ্রহণ করিয়াছিলে আর তোমরা তো সালিম واذ اخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما اتيناكم بقوه واسمعوا قالوا سمعنا وعصينا واشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম বলিয়াছিলাম যাহা দিলাম দৃঢ়রূপে গ্রহণ করো এবং শ্রবণ করো তাহারা বলিয়াছিল আমরা শ্রবণ করিলাম ও অমান্য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 মানুষ এমনকি মুশ্রিক অপেক্ষাও অধিক লোভী দেখিতে পাইবে তাহাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি সহস্র বৎসর আয়ু দেওয়া হইত কিন্তু দীর্ঘায়ু তাহাকে শাস্তি হইতে দূরে রাখিতে পারিবে না তাহারা যাহা করে আল্লাহ উহার দ্রষ্টা قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين বলো যে কেহ জিব্রিলের শত্রু এই জন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কুরআন পৌঁছাইয়া দিয়াছে যাহা উহার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাহা মুমিনদের জন্য পথ প্রদর্শক ও শুভ সংবাদ من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين যে কেউ আল্লাহর তার ফ্রিস্তাগণের তার রাসুলগণের এবং জিবরিল ও মিকাইলের শত্রু সে জানিয়া রাখুক আল্লাহ নিশ্চয়ই কাফিরদের শত্রু ولقد أنزلنا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 قال لا ينال عهد الظالمين এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তাহার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করিয়াছিলেন এবং সেগুলি সে পূর্ণ করিয়াছিল আল্লাহ বলিলেন আমি তোমাকে মানব জাতির নেতা করিতেছি সে বলিল আমার বংশধর গণের মধ্য হইত আল্লাহ বলিলেন আমার প্রতিশ্রুতি জালিমদের প্রতি প্রযোজ্য নহে واذ جعلنا البيت مثابه للناس وامنا واتخذوا من مقام ابراهيم مصلى وعهدنا الى ابراهيم واسماعيل ان طهرا بيتي أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود এবং সেই সময়কে স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করিয়াছিলাম এবং বলিয়াছিলাম তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতে স্থান রূপে গ্রহণ করো এবং ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী ইতিকাফকারীর রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখিতে আদেশ দিয়াছিলাম وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا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 لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم হে আমাদের প্রতিপালক আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর হইতে তোমার এক অনুগত উম্মত করিও আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখাইয়া দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم হে আমাদের প্রতিপালক তাহাদের মধ্য হইতে তাহাদের নিকট একজন রাসূল প্রেরণ করিও যে তোমার আয়াতসমূহ তাহাদের নিকট তিলাওয়াত করিবে তাহাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাহাদেরকে পবিত্র করিবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين যে নিজেকে নির্বোধ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 যখন মৃত্যু আসিয়াছিল তোমরা কি তখন উপস্থিত ছিলে সে যখন পুত্রগণকে জিজ্ঞাসা করিয়াছিল আমার পরে তোমরা কিসের ইবাদত করিবে তাহারা তখন বলিয়াছিল আমরা আপনার ইলাহ এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাকের ইলাহ এরই ইবাদত করিব তিনি একমাত্র ইলাহ এবং আমরা তাহার নিকট আত্মসমর্পণকারী تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون সেই ছিল এক উম্মত তাহা অতীত হইয়াছে তাহারা যাহা অর্জন করিয়াছে তাহা তাহাদের তোমরা যাহা অর্জন করো তাহা তোমাদের তাহারা যাহা করিত সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হইবে না وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين তাহারা বলে ইয়াহুদি এবং খ্রিস্টান হও ঠিক পথ পাইবে বলো বরং একনিষ্ঠ হইয়া আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ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 সমূহ তোমাদের নিকট তিলাওয়াত করে তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয় আর তোমরা যাহা জানিতে না তাহা শিক্ষা দেয় فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করিব তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون আল্লাহর পথে যাহারা নিহত হয় তাহাদেরকে মৃত বলিও না বরং তাহারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করিতে পারো না ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين আমি তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা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 নাই আর কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎকাজ করিলে আল্লাহ তো পুরস্কারদাতা সর্বজ্ঞ إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون নিশ্চয়ই আমি যেসব স্পষ্ট নিদর্শন ও হৃদায়ত অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য কিতাবে উহা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যাহারা উহা গোপন রাখে আল্লাহ তাহাদেরকে লানত দেন এবং অভিশাপকারীরাও তাহাদেরকে অভিশাপ দেয় إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم কিন্তু যাহারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে ইহারাই তাহারা যাহাদের তওবা আমি কবুল করি আমি অতিশয় তওবা গ্রহণকারী পরম দয়ালু إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين নিশ্চয়ই যাহারা কুফরি করে এবং কাফির রূপে মারা যায় তাহাদের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 বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রইয়াছে তাহা হইতে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু انما يامركم بالسوء والفحشاء وان تقولوا على الله ما لا تعلمون সে তো কেবল তোমাদেরকে মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যাহা জানো না এমন সব বিষয় বলার নির্দেশ দেয় واذا قيل لهم اتبعوا ما انزل الله قالوا بل نتبع ما الفينا عليه اباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون যখন তাহাদেরকে বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা তোমরা অনুসরণ করো তাহারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহার অনুসরণ করিব এমনকি তাহাদের পিতৃপুরুষগণ যদিও কিছুই বুঝিত না এবং তাহারা সৎপথেও পরিচালিত ছিল না তৎসত্ত্বেও ومثل الذين كفروا كمثل الذي ينعق بما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 কিন্তু যে অনন্য পায় অথচ নাফরমান কিংবা সীমা লঙ্ঘনকারী নয় তাহার কোনো পাপ হইবে না নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু ان الذين يكتمون ما انزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا اولئك أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহারা তাহা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তাহারা নিজেদের জঠরে অগ্নি ব্যতীত আর কিছুই পুরে না কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদেরকে পবিত্র করিবেন না তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار তাহারা এই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করিয়াছে আগুন সহ্য করিতে তাহারা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 হইলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সঙ্গে তাহার দেও আদায় বিধেয় ইহা তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে ভার লাঘব ও অনুগ্রহ ইহার পরও যে সীমা লঙ্ঘন করে তাহার জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রইয়াছে যাহাতে তোমরা সাবধান হইতে পারো كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين তোমাদের মধ্যে কাহারও মৃত্যুকাল উপস্থিত হইলে সে যদি ধন সম্পত্তি রাখিয়া যায় তবে ন্যায়ানুক প্রথা মতো তাহার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়াত করার বিধান তোমাদেরকে দেওয়া হইল ইহা মুত্তাকিদের জন্য একটি কর্তব্য فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم উহা শ্রবণ করিবার পর যদি কেহ উহার পরিবর্তন সাধন করে তবে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 যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে এবং কেহ পীড়িত থাকিলে কিংবা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিবে আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন এবং যাহা তোমাদের জন্য কষ্টকর তাহা চাহেন না এই জন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করিবে এবং তোমাদেরকে সৎপথে পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে আমি তো নিকটেই প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে আমি তাহার প্রার্থনায় সাড়া দেই সুতরাং তাহারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ইমান আনুক যাহাতে তাহারা ঠিক পথে চলিতে পারে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 আল্লাহকেও ভয় করিও আর জানিয়া রাখিও যে তোমরা আল্লাহর সম্মুখীন হইতে যাইতেছ এবং মুমিনগণকে সুসংবাদ দাও ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم তোমরা সৎ কাজ আত্মসংযম ও মানুষের মধ্যে শান্তি স্থাপন হইতে বিরত রহিবে এই শপথের জন্য আল্লাহর নামকে তোমরা অজুহাত করিও না আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করিবেন আল্লাহ ক্ষমাপরায়ণ ধৈর্যশীল للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم যারা স্ত্রীর সঙ্গে সঙ্গত না হওয়ার শপথ করে তারা চার মাস অপেক্ষা করিবে অতঃপর যদি তাহারা প্রত্যাগত হয় তবে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 اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم আর তাহাদের নবী তাহাদের বলিয়াছিল আল্লাহ অবশ্যই তালুতকে তোমাদের রাজা করিয়াছেন তাহারা বলিল আমাদের উপর তাহার রাজত্ব কিরূপে হইবে যখন আমরা তাহা অপেক্ষা রাজত্বের অধিক হকদার এবং তাহাকে প্রচুর ঐশ্বর্য দেওয়া হয় নাই নবী বলিল আল্লাহ অবশ্যই তাহাকে তোমাদের জন্য মনোনীত করিয়াছেন এবং তিনি তাহাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করিয়াছেন আল্লাহ যাহাকে ইচ্ছা সিও রাজত্ব দান করেন আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময় وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة ইন আর তাহাদের নবী তাহাদের বলিয়াছিল তাহার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট সেই তাবুত আসিবে যাহাতে তোমাদের প্রতিপালকের নিকট হইতে চিত্ত প্রশান্তি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 একটি বাগান থাকে যাহার পাদদেশে নদী প্রবাহিত এবং যাহাতে সর্বপ্রকার ফলমূল আছে যখন সে ব্যক্তি বার্ধক্যে উপনীত হয় এবং তাহার সন্তান সন্ততি দুর্বল অতঃপর উহার উপরে এক অগ্নিখরা ঘূর্ণিঝড় আপতিত হয় ও উহা জ্বলিয়া যায় এইভাবে আল্লাহ তাহার নিদর্শন তোমাদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাহাতে তোমরা অনুধাবন করিতে পারো يا ايها الذين امنوا انفقوا من طيبات ما كسبتم ومما اخرجنا لكم من الارض ولا تيمموا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد হে মুমিনগণ তোমরা যাহা উপার্জন করো এবং আমি যাহা ভূমি হইতে তোমাদের জন্য উৎপাদন করিয়া দেই তন্মধ্যে যাহা উৎকৃষ্ট তাহা ব্যয় করো এবং উহার নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করিও না অথচ তোমরা উহা গ্রহণ করিবার নও যদি না তোমরা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 ভয় করো এবং সুদের বকেয়া যাহা আছে তাহা ছাড়িয়া দাও যদি তোমরা মুমিন হও فان لم تفعلوا فاذنوا بحرب من الله ورسوله وان تبتم فلكم رؤوس اموالكم لا تظلمون ولا تظلمون যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও তাহার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই ইহাতে তোমরা অত্যাচার করিবে না এবং অত্যাচারিত হইবে না وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون যদি খাতক অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা পর্যন্ত তাহাকে অবকাশ দেওয়া বিধেয় আর যদি তোমরা ছাড়িয়া দাও তবে উহা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানিতে واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون তোমরা সেই দিনকে ভয়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 তোমরা রাজি তাহাদের মধ্যে দুজন পুরুষ সাক্ষী রাখিবে যদি দুজন পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও দুজন স্ত্রী লোক স্ত্রী লোকদের মধ্যে একজন ভুল করিলে তাহাদের একজন অপরজনকে স্মরণ করাইয়া দিবে সাক্ষীগণকে যখন ডাকা হইবে তখন তাহারা যেন অস্বীকার না করে ইয়া ছোট হোক অথবা বড় হোক মেয়াদ সহ লিখিতে তোমরা কোনরূপ বিরক্ত হইও না আল্লাহর নিকট ইহা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর এবং তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না হওয়ার নিকটতর কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসায় নগদ আদান প্রদান করো তাহা তোমরা না লিখিলে কোনো দোষ নাই তোমরা যখন পরস্পরের মধ্যে বেচা কেনা করো তখন সাক্ষী রাখিও লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয় যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো তবে ইহা তোমাদের জন্য পাপ তোমরা আল্লাহকে ভয় করো এবং তিনি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 এমন ভার আমাদের উপর অর্পণ করিও না যাহা বহন করার শক্তি আমাদের নাই আমাদের পাপ মোচন করো আমাদেরকে ক্ষমা করো আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের অভিভাবক সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো